বিস্তৃত কাম্য কর্ম নাশ বলে উল্লেখ করলেন বাচ্চা এই দৃষ্টান্তই শ্রীমদ ভাগবতে শ্রী প্রাচীন বরিহী রাজার কথা এই কাম্য কর্মকে পাপ পুণ্যজনক কাম্য কর্মকে কিভাবে হরিকথা শ্রবণ মাত্রে বিনাশ করে থাকেন শ্রী কথা মহারাজ প্রাচীন বরহি তিনি স্বর্গপ্রাপ্তির জন্য যজ্ঞ করেছিলেন তো শত সহস্র সহস্র যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন যার যজ্ঞের নিহত পশুর রক্তে নদীর স্রোত বইছে দেবর্ষি নারদ কৃপা করে একদিন তার নিকটে গেলেন যে বললেন মহারাজ এসব কি করছেন আপনি বললেন দেবর্ষি এর দ্বারা অক্ষয় স্বর্গ লাভ হয় মহারাজ স্বর্গ অক্ষয় নয় কিছু কাল হবে ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিসন্তি কিন্তু যে কাজটি করছেন স্বর্গলাভের জন্য ওতে প্রচুর আপনার পাপ হচ্ছে সেটিও ভুগতে হবে মানে তাই নাকি বললাম স্বর্গলাভের জন্য যে পশুগুলিকে হত্যা করছেন ওটা তো হিংসা তার জন্য আপনাকে পাপের ফল নিতে হবে না মহারাজ কর্মী রাজা সহজে বিশ্বাস হয় না দেখি দেবশ্রী নারদ শক্তি সঞ্চার করে দেখিয়ে দিচ্ছেন সব সেই নিহত পশুগুলি দেবশ্রী নারদের শক্তি প্রভাবে সব পুরোধার শৃঙ্গ নিয়ে লক্ষ লক্ষ পশু তাকে নিধন করতে ছুটে আসছে দেখছেন তো এগুলো ওরে বাপরে সমুদ্রের মতো পশু ওইগুলি সব আপনি নাশ করেছেন তারা প্রত্যেক জন্ম আপনাকে নাশ করবে যখন আপনাদের স্বর্গের পুণ্য ক্ষয় হয়ে ভয় পেয়ে দেবর্ষি নারদে চরণে পড়লেন রাজা তাহলে দয়াময় করুণা করে এসেছেন এই বিপদের থেকে উদ্ধারের পায় বলে দিন স্বর্গের দরকার নাই বললেন স্বর্গের দরকার যদি আপনার না থাকে তো সঙ্গে সঙ্গে আপনি সব এই প্রত্যবায়ের থেকে রক্ষা পেয়ে যাবেন সুন্দর পন্থা বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনয়ত্তাসু বৈরাগ্য জ্ঞানঞ্চ যদহৈতুকম আপনি বাসুদেব চরণে ভক্তির অনুষ্ঠান এসব পাপ পুণ্য সবই ক্লেশ ক্লেশ ছাড়া আর কিছু নয় আনন্দ একমাত্র বাসুদেব পাদ পদ্মী ভক্তি মহারাজের মনে হচ্ছে যে এত ব্যয় সাপেক্ষ যজ্ঞ করে যদি তার ফল এই প্রকার দুঃখ মিশ্রিত হয় তাহলে না জানি আনন্দময় ভগবানের ভক্তি করতে আবার কত প্রয়াস উনি হাত জোড় করে বলছেন ভগবান বাসুদেবের চরণে ভক্তি কি প্রকারে হয় তখনই দেবর্ষী নাগ বলছেন সচিরা দেবরাজ সে সাত অচ্যুত শ্রয় বললেন কিচ্ছু করতে হবে না আপনাকে যেখানে ভগবানের কথা হচ্ছে সেই জায়গা বসে আর কান গুলা খুলে ওইটা কেবল শুনুন কিছু করার দরকার লাগে সচিরাতে বরাজ সে বলছেন দেখছেন তো এখনো ভক্তি করেননি এখনো ভজন করেননি তিনি কিন্তু বলছেন কি করলে ভক্তি হয় তখনই দেবর্ষী নারদ তাকে সম্বোধন করছেন রাজর্ষে ভক্তির ইচ্ছাটি মাত্র উঠেছে সম্বোধন করছেন রাজর্ষি কর্মী রাজাকে রাজর্ষি সম্বোধন করা যায় যারা রাজা হয়ে ঋষি জনক রাজা বৃষ্টির রাজা ধ্রুব প্রহা তারা রাজর্ষি এই কি করে রাজর্ষি হবে এখন তো কিছুই করেনি এখনই দেখতে পাচ্ছি পশুগুলো তাকে নিধন করতে আসছে কিন্তু ওই যে বলেছেন ভক্তি এমন একটা শক্তিশালী বিশাল বিপুল শক্তি সম্পন্ন সাধনা কি উপায়ে প্রভু ভক্তি করা যায় তখনই সম্বোধন করছেন হে রাজর্ষে আপনি হরি কথা শুনুন কিচ্ছু করতে পারেন যান যত্র ভাগবতারায়ণ সাধব বিশদাশয়া ভগবত গুণানুকথন শ্রবণ ব্যগ্রচিত সেই জায়গায় যা অতি শীঘ্র ফল পাবেন যেখানে বহু মহৎ হরিকথা শ্রবণ ব্যগ্র চিত্ত হয়ে শুনতে আসছে সেই সবাই যে একটুখানি অংশ নিয়ে নিজের নিজের অধিকার বুঝে বসুন সকলের চরণে প্রণাম করুন নিরধিকার একটা আসন গ্রহণ করে বসুন কিচ্ছু করতে হবে না কেবল বসে থাক আপনি কানে আসুন সুতরাং কাম কর্ম নিরসন রাজা এই কথা শুনে ধন্য হয়ে গেলেন এই জন্য বললেন কাম পাপ পুণ্যজনক কাম কর্ম নিরসন এই কথা আমাদের গুসাইপার আরেক বিষয়টিকে ব্যাখ্যা করেছেন মানে শ্রীমৎ সনাতন গোস্বামী পাদিত তোষণী টিকা গোপী গীতা এই একবারই যেন অমৃতের কল্লিত সিন্ধু ব্যাখ্যা তো নয় সাক্ষাৎ মহাপ্রভুর করুণায় ব্রজেরই গোপী তারা রাধারানী কিঙ্করি তাঁদের হৃদয়ে মহাভাব তারা ব্যাখ্যা করেছেন এইটি যথোপযুক্ত আস্বাদনী জিনিস গোপী গীতি হ্যাঁ, কত কত প্রকারের রস নিষ্কাশন করেছে গোপীগণের শ্রীমুখ বাণী মহাভাব রস দিয়ে সিঞ্চিত এই জন্য এখানে কলমসাপহম শব্দের ব্যাখ্যা কেমন করছেন দেখুন বললেন কলমসাপহম কলমসং প্রভাবময়ত্বাদ সংসার হেতু পাপ পুণ্য রূপং হন্তি তৎ বললেন কর্মসাপহম শ্লোকের ব্যাখ্যায় আমাদের শ্রীধর স্বামীচরণ লিখেছেন যে ব্যাখ্যা যে পাপ পুণ্যজনক কাম্য কর্মকে নাশ করে হরি কথা হ্যাঁ, বললেন এ তো বটেই তাতে আর সন্দেহ কি কিন্তু এখানে কর্মসাপন শব্দে আর গভীর তত্ত্ব রয়েছে সেটি কি বলেন সর্বরোচকত্বাদি প্রভাবময়ত্বাত সর্বরোচকত্বাদি প্রভাব এই স্ত্রী কথাকে অমৃত বলা হলো ওতে মনে রাখতে হবে যে এ সর্বরোচক প্রভাবে সাধু সাধু পদে পদে তদেবং রম্যং রুচিরং নবম নবম নম নবায়মান তদেবং সসৎ মনসো মহোৎসবম এই যেন কর্ণ এবং মনে মহোৎসব আমাদের শ্রী ভাগবত বললেন না বিষয়ই যারা যারা ভক্ত মায়া জয় করে যারা হরি কথা আর সমাধি আস্থাপন করছেন রেখে দিন তাদের কথা কিন্তু নিরন্তর সংসার নিয়ে পাপ পুণ্য নিয়ে ডুবে আছে যারা শ্রোত্র মনোভিরামা তাদের জন্য সেই জন্য শ্রোত্র মনোভিরামা বললেন তার কর্ণ রসায়ন এবং মনের রসায়ন শ্রোত্র এবং মনের অভিরাম এই কৃষ্ণ কথা রম্মং রুচিরং নবম নবম সাধু সাধু পদে পদে আমাদের শ্রীজি গোস্বামী পা দুটি হেতু দেখাচ্ছে ভাগবতী আর কেন এত শক্তি কেন এই ভাগবতী কথা এত রসময় সাধু বললেন শ্রবণং মধ্যে ভাগবত শ্রবণন্তু শ্রেষ্ঠ যত যত শাস্ত্র শ্রবণ তার মধ্যে ভাগবত শ্রবণ পরম শ্রেষ্ঠ কেন বললেন তার দুটো কারণ আছে একটি কারণ হচ্ছে তার প্রভাবময় শব্দাত্মকত্বা আর একটি কারণ হচ্ছে পরম রসময়ত্বাচ্য দুটি কারণ যে শব্দগুলো আছে ভাগবতের অক্ষর এ শব্দের মন্ত্র শক্তির মতো এতই শক্তি রয়েছে যে হৃদয়ের সমগ্র কলুষকে নাশ করে গোবিন্দকে টেনে এনে বুকে বসিয়ে দেবে শক্তি এমনি আছে অক্ষরগুলো আদিশ প্রভাবময় শব্দাত্মকত্ব এবং বললেন পরম রসময়ত্বাচ এবং এই শব্দ পরম রসময় সাধু সাধু পদে পদে যচ্ছিন্নতাংশ জ্ঞানম সাধু সাধু পদে পদে প্রত্যেকটা শব্দে অক্ষরে অক্ষরে সাধে অক্ষরে অক্ষরে আর যদি মুখে শ্রবণে সৌভাগ্য হয় তাহলে তো সোনায় সোহাগা তত্রাপি মহানুভাব মুখাত শ্রবণন্তু পরম ভাগ্যাত এব সম্পদ্যতে মহতের সঙ্গে বসে যদি অনুভবী মহতের মুখের থেকে এই পরম শক্তিশালী রসময় কথা শোনার সৌভাগ্য হয় তাহলে তো আর কথাই নেই তাহলে যে শত শত সহস্র সহস্র প্রকার এই ফলের অনুভব হবে তাতে আর বলার কি আছে এইরূপ কথা যৎকিঞ্চিত শোনার সৌভাগ্য হলেই জীব ধন্য হয়ে যান আমরা শ্রী চৈতন্য চরিতামৃত একটা দৃষ্টান্ত দেখতে পাই মহৎ মুখে কথার সাধুতা এখানে যে বলছেন কর্মসং বলতেই সর্বরোচকত্বাদি প্রভাবময়তা শান্তরায়ণ কর্মসাধন এমন একটা রোচক প্রভাব আছে সকলের প্রতি একটা রোচক এমন প্রভাব আছে যে নিজের সাধনার যত অন্তরায়কে নাশ করে আর এই কথা রুচি সাধককে ভক্তি বা প্রেম প্রাপ্তি করিয়ে দেয় ওই অন্তরায়টিকে এখানে কলমস বলা হচ্ছে এখানে ভজনের অন্তরায়কে বলছেন সাইপাদ বললেন কাম্যকর্ম পাপ পুণ্যময় কাম্যকর্ম নাশ করে কিন্তু যারা ভজন করেন তাদের কিন্তু কর্ম সৈন্য প্রকার ভজনের যে সকল অনর্থ আছে সেগুলিকে তারা কলমস বলে মনে করে তিনি বলেন এত রুচিশীল এইগুলি কথা যে রুচির প্রভাবে যে সমস্ত অন্যান্য সাধনার অনর্থ বা অন্তরায় আছে সেগুলিকে নাশ করে এই জন্য কলম সাপ হিংসায়াম বিনাশে সমগ্র অন্তরায়কে ছেদ করে শ্রীমন মহাপ্রভুর নিকটে কৃষ্ণ কথা শোনার জন্য গিয়েছিলেন শ্রী প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভু বললেন তা তো আমি তো কথা জানি না আমি একজনের কাছে শুনি তুমি তার কাছে যাও তার নাম শ্রী রামানন্দ রায় উনি একদিন গেলেন তখন রামানন্দ রায় কার্যান্তরে ছিলেন ফিরে এলেন মহাপ্রভু আবার পাঠালেন বললেন যখন অবসরে পাবে সেই সময় সকাল সকাল যাও রামানন্দ রায় শুনেছিলেন যে কাল প্রদ্যুম্ন মিশ্র কি কাজে এসে ফিরে গিয়েছে তিনি তারই প্রতীক্ষা করছিলেন যেমনি দেখলেন তেমনি বললেন কি আজ্ঞা কি জন্য এসে কাল বড় অপরাধ হলো ফিরে গিয়েছেন বললেন প্রভু আমায় আপনাকে আপনার কাছে কৃষ্ণ কথা শুনতে পাঠিয়েছেন রামানন্দ রায় গদগদ কণ্ঠে অধীর হয়ে গেলেন প্রভু আজ্ঞায় কৃষ্ণ কথা শুনিতে আইলা হেথা ইহা বই মহাভাগ্য আর আমি পাবো কথা আপনি প্রভু আদেশে কৃষ্ণ কথা শুনতে এসেছেন নির্জনে নিয়ে বসলে বলুন কি কথা শুনতে চান মহাপ্রভু মধ্যে মধ্যেই বলেন যে রামানন্দ রায় তিনি বিদ্যানগরে যে কথা শুনিয়েছেন কি যে মধুর আশ্চার্য কথা সেই কথা তুলনা নেই ওইটা মনে ছিল তো বললেন মিশ্র কহে যে কহিলা বিদ্যানগরে সেই সব কথা ক্রমে কহিবে আমারে আমার সঙ্গে সঙ্গে বলছেন আনের কি দায় তুমি প্রভুর উপদেষ্টা আর আমি তো ভিক্ষুক বিপ্র তুমি মোর পোষ্টা কৃষ্ণ কথা কুচিবারে আমি কি বা জানি দিন দেখি কৃপা করি কহিবে আপনি কিভাবে কৃষ্ণ কথা প্রশ্ন করতে হবে তাই এত বড় মত কিন্তু বলছেন আমি কি জিজ্ঞাসা করতে জানি আমার যাতে কল্যাণ হয় এরকম কথা বলি রামানন্দ রায় আরম্ভ করলেন কথা শ্রোতা বক্তা রসির সাগরে ডুবে বলতে আর শুনতে কি রচকত্ব প্রভাব তার শ্রোতা ভক্তা দুহে কহে শুনে প্রেমা প্রেমাবেশে আত্মস্মৃতি নাহি কাহা জানিব দিন শেষে সকালে বসলেন সন্ধ্যা হয়ে গেল শ্রবণ কীর্তন চলছে শেষে সেবক আসিয়া কহে দিন হইল অবসান তবে রায় কৃষ্ণ কথা করিল বিশ্রাম লোক এসে জানিয়ে দিচ্ছে সন্ধ্যা হয়ে গেল কিভাবে সময়টা কাটছে আস্বাদনে এত ডুবেছে আস্বাদনে ডুবেছে কথার আস্বাদনে শ্রোতা বক্তার দেহস্মৃতি তো আবার সময় কখন কি যাচ্ছে তার কি খেয়াল বহুত সম্মান করি মিশ্রে বিদায় দিলা তার তো হইনু বলি মিশ্র নাচিতে লাগিলা একদিনের কথা সেদিনে তার তো হইনু বলে মিশ্র নাচতে লাগলেন দিয়ে এলেন আস্বাদন দিয়েছেন যিনি একটু স্নান হার করে তখনই প্রভুর কাছে গেলেন যেমনি প্রভু দেখেছেন মিশ্রকে তেমনি বলছেন শুনলে তো আর কৃষ্ণ কথা আর অন্য কোনো বার্তা শুনলে তো কৃষ্ণ কথা রায় কহে প্রভু মরে কেতার্থ করিলা কৃষ্ণ কথা রসার নবামৃতে ভাসাইলা কৃষ্ণ কথা রসার নবামৃতে তুমি আমাকে ডুবিয়ে দিলে সে তো মনুষ্য নয় যেন কৃষ্ণ কথা রসির সাগর হেন রস পান মরে করাইলে তুমি জন্মে জন্মে তোমার পায়ে বিকাইলাম আমি একদিনের কৃষ্ণ কোথায় বলছেন একটা জন্ম নয় জন্ম জন্ম তোমার চরণে মন প্রাণ বিকৃত হয়ে গেল প্রভু বলছেন আরে যে কথা শোনালো তার কাছে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আমি বাবু আমার কথা বলছো কেন ঠাকুর বলছেন কথা রায় কহিল আমারে কৃষ্ণ কথার বক্তা বলি না জানি হোমরে মোর মুখে কথা কহায় জইছে কহায় তৈছে কহি যেন এই কৃষ্ণ কথা কিন্তু আমরা যাদের কথা বলছি এখানে যাদের মুখ বাণী সেখানে আর উচ্চ কোটি রাধারানী কৃষ্ণ কথা রুচকত্ব প্রভাব বলছেন এই রকম নয় সোজাসুজি নয় ওকে গাল দিয়ে ওকে গাল দিয়ে বলছে ওকে গাল দিয়ে বলায় কৃষ্ণ কথা রোচকতা যেভাবে প্রকাশ করেছেন রাধারানী শ্রীমুখে কোটি কোটি শ্রুতি শাস্ত্রকে এক জায়গায় করলে অত ভালো হবে অত সুন্দর হবে না বলছেন কি কাল যে আমরা বলেছি ঈশ্বরী বললেন ওরে ও কথা ত্যাগ করা যায় পারি না কথার এক মুহূর্ত বিরাম হলে এই তাপিত দেহে আর প্রাণ থাকে দুস্তর্যস্ত কথার্থ সঙ্গে সঙ্গে ঈশ্বরীর মনে হলো ওই কথা রোচকত্ব প্রভাব চিত্তে সে উদিত হলো তখন আপনি গাল দিয়েই বলতে লাগলেন তিরস্কার করে জগনুচরিত লীলা কর্ণ পীযূষ বিপ্র সকিতদন বিধূত বম্ব ধর্মা বিনষ্টা সপদি গৃহকুটুম্বম দীন উৎসৃজ্য দীনা বৈহ বিহঙ্গা বিস্তু চরন্তি বলছেন কি মান ভঙ্গিতে তিরস্কার করছেন প্রিয়া যদি মান করি করে প্রথম বেদস্তুতি হইতে করে সেই সোজাসুজি বলছেন না ঈশ্বরী বলছেন ওরে সাক্ষাৎভাবে তার সম্পর্ক করে তার কথা যে আমাদের এইভাবে পাঁজরে পাঁজরে ঢুকে গিয়েছে আমাদের কথা তো না হয় দূরে থাক আর আমরা সাক্ষাৎভাবে সম্পর্ক করেছি তো কিন্তু এখানে নয় দূর দেশে বেশি নয় এক ফোঁটা তার যে কথা সে কথা কানে এক এক কণিকা সেটি কর্ণ পিজুষ বিপ্রুপ এক ফোঁটা হচ্ছে কর্ণামৃত এক ফোঁটা কথা যদি কানে ঢুকে যায় ওটি হচ্ছে কর্ণামৃত ওরে সে তো কর্ণে অমৃতের মতো স্বাদ লাগে আপাত মধুর কিন্তু ও বড় সর্বনাশ সাধারণ না যদ অনুচরিত লীলা তার অনুচরিতই লীলা অর্থাৎ সে যা করে তাকেই মুনিগণ লীলা বলে আখ্যা দেন তার মানে লীলা পুরুষোত্তম ভগবানের চেষ্টা দু প্রকার একটা কর্ম একটা লীলা উনি যে ধারাভার ধরন মুসলমান নারী করেন তাকে কর্ম বলা হয় আর লীলা বলা হয় স্বেচ্ছায়া হর্ষাৎ অনায়াসে না এব সম্পাদিতা যা চেষ্টা সালীলা অর্থাৎ তিনি যে খেলা করেন তাকে লীলা বলা হয় রাধারানী বললেন অনবরত যা করছে সেইটিকেই মুনিগণ লীলা বলে তার এক ফুটা কানে যদি ঢুকেছে এখানে নয় দূর দেশে যে কোনো ব্যক্তি তাহলে ওরে তারা রক্ষা বলছেন তারা রক্ষা যদনু চরিত লীলা কর্ণ কিছু সকর্মী অমৃত সে এক ফোঁটা কিন্তু পরিণামে বড়ই ভয়ঙ্কর সকিদন বিধুত দ্বন্দ্বধর্মা বিনস্তা সে ব্যক্তি জানিস ওই কানে শুনতে তো অমৃতের মতো কিন্তু এক ফোঁটা যদি কানে ঢুকলো তো নষ্টই হয়ে গেল নষ্টা নষ্টই তার দ্বন্দ্বধর্ম হয়ে যায় পিতামাতা শুনলে পুত্রের প্রতি আসক্তি ছেড়ে দেন পুত্র শুনলে পিতামাতার প্রতি আসক্তি ছেড়ে দেন স্বামী শুনলে পত্নী পুত্রের প্রতি আসক্তি ছেড়ে দেন স্ত্রী শুনলে পতি পুত্রের প্রতি আসক্তি ছেড়ে দেয় এমনকি শীত গ্রীষ্ম মান অপমান সুখ দুঃখ সব দ্বন্দ্ব ধর্ম না যায় তখন ওই কথা এক ফোঁটা কি করে জানিস এমন একটা মাদকতা জন্মায় সপদি গৃহ কুটুম্বম মুসৃজ্য দিনা সপদি তৎক্ষণাৎ ওই কথার মাদকতায় গৃহ কুটুম্ব আত্মীয় স্বজন বৃদ্ধ মাতা পিতা শিশু সন্তানবতী পত্নী অসহায়া তাদেরকে ছেড়ে চলে যা আর শোন বলি যাওয়ার সময় ওই যে তারা কানতে থাকে এত কঠোর হয়ে যায় সেই ব্যক্তি যে এক ফোঁটা শুনে ওর লীলা ওদিকে ফিরেও তাকায় ওদিকে তাকায় উশ্রিজ্য শব্দ দিয়েছেন গোস্বামী পাল বলছেন ওরে যায় যখন তখন মৃত্যুর হাতে ওগুলিকে সমর্পণ করে দিয়ে যা উশ্রিজ্য মরণের হাতে দিয়ে ঈশ্বরী তারা কোথায় যায় বললেন কোথায় যায় তারা কি মানুষ থাকে নাকি তারা তো পাখি হয়ে যায় উড়ে যায় পাখি হয়ে যায় আর পাখি বলতো অন্য পাখি নয় তারা হংস হয়ে যায় এবং হংস বলতো ছোট খাটো হংস নয় পরমহংস হয়ে যায় পরহংস হয়ে হয়ে উড়ে যায় শুধু দু চারটা নয় যে শুনেছে শুনছে শুনবে সবারই দশা করবে ওর ছাড়বে না তিরস্কারের ছলে মহামহিমা কীর্তন করছেন এত বড় সোজাসুজি হবে উনি বললেন ওই কথা একটু মাত্র প্রবেশ করলেই ও তো কোটি কোটি জন্মের যে বিষয় আবে হৃদয়ের থেকে বিদূরিত হয়ে যায় এবং আর তাকে কোনো বস্তু ধরে রাখতে পারে না সে পরমহংস পদবি প্রাপ্ত হয়ে যায় ঈশ্বরী আপনি বলছেন সব ছেড়ে চলে যায় তো কি খায় হ্যাঁ সব ছেড়ে যায় এমন একটা অবস্থা হয় যাওয়ার সময় কিছু টাকা পয়সা নিয়ে যাক তাও নেয় খালি হাতে চলে তাহলে কি খায় বললেন কি খায় বললাম না পক্ষী হয়ে যায় গধুম কোনা ইত্যাদি সব খায় পড়ে আছে ভিক্ষা করে মাধুকরি করে কেউ যদি স্থূল ভিক্ষা দিতে চায় তাও নেয় না এমনি তার মাথা খারাপ হয় ঈশ্বরী আপনি যে এইভাবে বললেন অমৃত আবার গালও দিচ্ছেন হ্যাঁ, বললেন আরে অমৃত বললাম তো কি হল মনে কর অনেকগুলা মিছরি সেই মিছরির সঙ্গে এতগুলা ধস্তুরি বীজকে দিয়ে যদি এক জায়গায় মেটে চূর্ণ করা যায় খেতে তো মিষ্টি লাগবে ওরে কিন্তু ধস্তুরি দিয়ে মাথাটা ঘোরাবে এই সব কথা রোচকত্ব প্রভাব বলেছে কি অদ্ভুত শত শত শ্রুতি এক জায়গায় হলে এত কৃষ্ণ কথা রোচকত্ব প্রভাব বলতে পারে এমনি মাদকতা নেই কথা অন্যান্য যত ইতর বস্তুতে স্পৃহা একেবারে হৃদয়ের থেকে মুছে এত উন্মাদনা এনে দেয় যেখানে থাকুন তিনি ভাগবত পরমহংস পদবী লাভ করে যে জায়গায় কথার এমনি রোচকত্ব প্রভাব সুতরাং এত সর্বরোচকত্ব প্রভাব শান্তরায়ং অপি হ্যাঁ, অন্তরায় যে আছে অর্থাৎ ভজনীর যত অন্তরায় সমস্ত অন্তরায়কে কথা শ্রবণীর দ্বারা সমস্ত অন্তরায় না হয়ে শ্রীনতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হি ঝবদ্রাণী ইধুনতি অন্তরে যে সমস্ত অভদ্র বিষয় বাসনাকে নাশ করে থাকে সেইখানে থেকেই তো যত অনর্থ উঠছে সাধু হরি হরিকথা শুনতে শুনতে অন্য অনর্থ তো যায় চার প্রকার নৃত্যের কথা বলা হলো তো তার মধ্যে একটাকে খুব বড় করে বলা হয়েছে ভক্তির অনর্থ অন্তরায় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাল বললেন একটা হচ্ছে দুষ্কৃতিজাত অনর্থ একটা হচ্ছে সুকৃতিজাত অনর্থ আর একটি হচ্ছে ভক্তির থেকে জাত অনর্থ আর একটি অপরাধের থেকে জাত অনর্থ চারটা তো দুষ্কৃতিজাত অনর্থ বললেন ও তো কর্ম হন তো গেল শুনতে শুনতেই গেল তবু বেশি সময় পর্যন্ত থাকেন সুকৃতিজাত অনর্থ তাই একই দুষ্কৃতিজাত অনর্থ কি করে আমরা বুঝবো বললেন যখন আমরা ভজন করি তখন যদি মনটি পাপ কর্মের দিকে যায় তাহলে বুঝতে হবে ওটা দুষ্কৃতি জাত অনর্থের প্রেরণা যদি কোনো পুণ্যকর্মের দিকে যায় বললেন তাহলে বুঝতে হবে ওটা সুকৃতি জাত ভোগের দিকে ভোগের দিকে গেলে বুঝতে হবে সুকৃতি জাত অনর্থ আর যদি লাভ পূজা প্রতিষ্ঠার দিকে যায় আমি জ্ঞানী গুণী পণ্ডিত বা খাতা কোষ্টি সদি সময়া আমার মতো আর জগতে কে আছে এই প্রকার লাভ পূজা প্রতিষ্ঠার দিকে যদি যায় তাহলে বুঝতে হবে ওটা ভক্তির থেকে জাত আর বৈষ্ণব অপরাধাতি অপরাধের থেকে জাত অনর্থ আছে সেই অপরাধের থেকে জাত অনর্থকেই গুরুত্ব দিচ্ছেন বললেন এটা কিন্তু স্থূল অংশ নাশ হয়ে গেলেও কোন কোন সূক্ষ্ম অংশ প্রেম প্রাপ্তির পূর্ব পর্যন্ত থেকে যায় রতি দশা পর্যন্ত ভজন সাধনে অপরায়ের থেকে জাত অনর্থ এইটি গেলেই প্রেম হয়ে যায় কিন্তু এই যে রুচিকর প্রভাব ভুলি কথা বললেন এর মধ্যে যার আসক্তি এসেছে সৎসঙ্গে বললেন তার ওই সমস্ত অনর্থ এমনকি অপরাধের থেকে জাত অনর্থ নাশ হয়ে যায় যদি সোনা চক্রবর্তী পাদ পরিষ্কার লিখেছেন অপরাধ প্রকরণে অপরাধেই প্রকরণ যখন অজামিল উদ্ধার প্রসঙ্গে যেখানে তিনি আড়াই পৃষ্ঠা ব্যাপী বহরমপুরী সংস্করণে যে টিকাটি লিখেছেন মূল্যবান টিকা মানে ওই একটা টিকা যদি কারো বেশ ভালোভাবে দখল থাকে তাহলে তিনি এই সমস্ত ভ্রান্তিতে আর কোনো জায়গায় পড়বেন এমনভাবে লিখেছেন সেখানে তিনি লিখছেন আচ্ছা এই অপরাধের থেকে তো অনর্থ সে সহজ সরল উপায়টি কি সহজ সরল উপায় তখন সেইখানে উল্লেখ করছেন সাধু সঙ্গে কৃষ্ণ কথা মিশে সাধু সঙ্গ বসার সর্ব অপরাধ হেতু সাধু সঙ্গে থেকে যদি কথা কথা শ্রবণে সৌভাগ্য লাভ হয় তাহলে সর্ব অপরাধ হয় সঞ্চিত যত অপরাধ যেগুলি জ্ঞাত জ্ঞাত পূর্ব পূর্ব জন্মের পুনরায় যদি তিনি বুদ্ধিপূর্বক কোনো অপরাধ আদি না করেন তো সাধু সঙ্গ প্রসাদ সর্ব অপরাধ ক্ষয়েতু ভক্তিদেবী সঙ্গ প্রসাদেন শ্রীকৃষ্ণ প্রাপ্তি তিনি এবং কৃষ্ণ কথা শুনতে শুনতে দৈন্যের উদ্রেক হয় সাধুর সঙ্গে কৃষ্ণ কথা শুনতে শুনতেই দৈন্যের উদ্রেক হয় সাধুগুণের আচরণ ইত্যাদি দর্শনে এবং একটা সংক্রামক শক্তি ওই যে মহারাজাকে প্রাচীন বরিকে বললেন আপনি মহতের কাছে বসে কথা শুনবেন সেখানে ব্যাখ্যাকার লিখছেন সৎসঙ্গ বিনা সা কথা হতি সৎসঙ্গ ব্যতীত সেই কথা রসমই হয় না তো কেন হয় না বললেন যেহেতু অপরাধ আদি থেকে যায় তো যার কাছে বসে আপনি কথাটি শুনছেন আর ভিতরের থেকে একটা আস্বাদনের চিন্ময় একটা বীজাণু সংক্রামকটা ছড়াচ্ছে তার সেই আস্বাদনময় মুখখানা দেখলে এবং তার গায়ের বাতাস টাতার সংস্পর্শ লেগেই যা কিছু আছে সব এই জন্য বৈষ্ণবে রঙ্গ হেরি বৈষ্ণবে সঙ্গ করি শ্রদ্ধান্বিত শ্রবণকে ভজনের একটা শ্রেষ্ঠ অঙ্গ বৈষ্ণবীর অঙ্গহিরি আর বৈষ্ণবীর সঙ্গ করি তাই প্রাচীন বলি রাজাকে বললেন যত্র ভাগবতা রাজন সাধু বিস্তার ভগবত জ্ঞান কথন শ্রবণ ব্যাগ্রচিত সব আপনি সেইখানে তাই বিশ্বনাথ চক্রবর্তী পা দেখলেন সাধু সঙ্গ প্রসাদ সর্ব অপরাধ হেতু ভক্তি দেবী সম্যক প্রসাদ এন ভক্তি দেবীর প্রসাদ এসে যায় তখন সর্ব ক্ষয় হয়ে গেল ভক্তিজীবীর সাজল তখন প্রেম প্রাপ্তি নির্বিবাদ তখন যে প্রেম লাভ হলো এই প্রসঙ্গে আর কারো কোনো বিবাদ এই জন্যে গোস্বাইপাদ লিখলেন ভজনের প্রভাবগুলি অন্তরায়গুলি হরিকথা শ্রবণে নাশ হয়ে যাচ্ছে রোচক প্রভাবের দ্বারা রসময় হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারা এমন একটা আবেশ ভজনী জাগছে লিখেছেন শ্রবণ মঙ্গলম শ্রবণ মঙ্গলম আর তারপর লিখলেন কামকর্ম নিরসন আর ওই কথাটি উল্লেখ করলেন যে কথা পূর্বের থেকে আসছে বলছেন অমৃতম নই বয়মৃতম ওই যে দুটো অমৃত আর আছে তার থেকে তো প্রত্যেকটি বিশেষণে তার থেকে বৈশিষ্ট্য দেখানো হচ্ছে মানে স্বর্গীয় অমৃত তো কাম কলম যায় না বরং বেড়ে যায় স্বর্গীয় যে প্রসিদ্ধ অমৃত তাতে কি পাপ কাম কর্ম যায় বরং বাড়ে প্রবৃত্তি যখন যে সময় ভাগবতে দেখা যায় ইন্দ্র গুরুচরণে অপরাধ করলেন গুরুদেব এসেছেন অমৃত পান করছে সেই সময় গুরুদেব এলেন উঠল না একটু সম্মান পর্যন্ত পড়লো না বৃহস্পতিকে এই অমৃত এইরকম মাদকতা আপুটি উনি ফিরে গেলেন মনে মনে ভাবলেন দেবতাদের দৈবী সম্পদকে অবলম্বন করে যারা জগতে স্বর্গের আসনে বসে আছে তাদের ভিতরে এত অহংকার অভিমান এটা ঠিক সুতরাং একটু শিক্ষাবাদ অন্তরালে চলে গেল একটু পরেই দেবরাজ ইন্দ্রের মনে চেতনা এলো যে গুরুদেব এসে সঙ্গে সঙ্গে গেলেন দেবতাগণ বলছেন মহারাজ একটু গুরুদেবকে দণ্ডবোধ করলেন একটা আসন দিলেন না বসে অমৃত খাচ্ছে আর অপসরা নাচছে এত মাদকতা আপনার চলুন সকলে মিলে গুরুদেবের কাছে যে দেখছেন বৃহস্পতি না সারা স্বর্গে কোথাও অসুরেরা শুনতে পেলে যে দেবরাজ গুরু শক্তি হারিয়ে গিয়েছে তখন সঙ্গে সঙ্গে একেবারে শুক্রাচার্যকে আশ্রয় করে গুরু বল নিয়ে স্বর্গরাজ্য অধিকার তাড়িয়ে দিল দেবগণকে ইন্দ্র গেলেন ব্রহ্মার কাছে নিরুপায়তে সব কথা বললেন ব্রহ্মা বললেন দেখো বস কি বলবো এমন কাজটি করবে যার কোনো ওষুধ নেই আচ্ছা বলো অমৃত পান করছো মেতে আছো গুরুদেব এলেন দেবতার আসনে বসে আছো একটু তাকে সম্মান করা গুরুদেব তো বলেনি যে অমৃত খাবে না কিন্তু এত মাদকতা একটু সম্মান পর্যন্ত করলে না যা হয়েছে হয়েছে পিতামহ এখন কি উপায় উপায় আর কি আছে উপায় কিছু নেই গুরু বল ছাড়া হবে না সুতরাং একটা গুরু করতে হবে যোগ্য গুরু অন্যকে পাওয়া যাচ্ছে না তার স্থানে একটা অভিষিক্ত করা চাই শক্তিমান তো স্বর্গে তো এমন শক্তিমান কেউ নেই আমি ধরনীর কথা বলছি সেখানে তস্তার সেই ছেলে ঈশ্বরূপ ছেলে মানুষ হলো তেজ একবারে তার মধ্যে জ্বলছে সুতরাং তাকে যদি করতে পারো না তিনি কি আমার সগরাজ্য ফিরিয়ে দেবেন হ্যাঁ দেবেন তবে এখনই সাবধান করে দিয়ে রাখছি তোমায় দশটা ঋষি ছেলে শক্তিশালী সব দিক দিয়ে জয় করিয়ে দেবে স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে অসুরের হাত থেকে কিন্তু ও আবার অসুরের দৌহিত্র ওর মাতৃপক্ষটা অসুরে তখন যদি আবার কোন প্রকার অসুরের দিকে যদি পক্ষপাত করে তখন কিন্তু আবার ওই অপরাধ করতে যাবে না এক গুরু অপরাধে আর যেন না মানে না না না না আর কি হবে আর ভাগবত কি কি সব দৃষ্টান্ত দিয়েছেন ভাগবত হইতেই সব তত্ত্ব জানি ভাগবতীয় কথা সস্কন্দে এই সমস্ত কথা তারপরেই বিশ্বরূপের কাছে এলেন বিশ্বরূপকে আগে সংকল্প করালেন বলো যা বলবো তা দেবে আপনারা দেবতা এসেছেন আমার যদি দ্বারা কিছু সেবা হয় যা বলবেন দেবে বললে আমাদের গুরু হতে পারে বৃহস্পতির আসলে বসতে পারে ওরে বাপ রে কি করলেন আপনারা অন্য কিছু চাইলেন না স্বর্গে নিয়ে যাবেন আমাকে কি বিপদে ফেললেন আমার পয়সা যাবে সব যাবে কথা দিয়েছেন আর তো উপায় নেই গুরুর আসনে বসলেন নারায়ণ কবর জানা ছিল দিয়ে দিলেন ইন্দ্রকে বা সঙ্গে সঙ্গে একেবারে অসুরকে বিতাড়িত করা প্রভাবে সেই প্রভাব এখন উনি যখন যজ্ঞ করেন তখন দেবতাগণকেও দেন আর লুকিয়ে লুকিয়ে ওষুধদের ভাগ রেখে ওটা তো মামার পক্ষ তো দান আছে একটা ভিতর হঠাৎ একদিন কেউ এরকম করতে দেখলো দেবরাজ ইন্দ্রকে বললো আপনি কিন্তু যা যে গুরু করলেন ওষুধ দিককে ভাগ দিচ্ছে সর্বনাশ তাই নাকি বললেন দেখুন না লুকিয়ে লুকিয়ে কি করে একদিন দেবরাজ ইন্দ্র ওই ইন্দ্রা শাক অগ্নয় শাহ ইত্যাদি বলতে বলতে ওষুধ দিতে গোপনে গোপনে তখন একেবারে এত ক্রোধ হয়ে গেল যে তরবারির দ্বারা সঙ্গে সঙ্গে গুরুদেবের তিনটা মস্তক ছিল কেটে দিলেন এসে গেল ব্রহ্ম হত্যা পাপ এক ওই পাপ আর তার ওই পাপ নেন কর্ম সাপম অমৃত কি জিনিস তাই দেখে এর মাদকতা কি না করে ভগবান রক্ষা করলেন সব বিষয়ে দশটা ঋষিও রেগে তার নাশ করার জন্য একটা সন্তান সৃষ্টি করেছিলেন ভগবান বাণী বাণীকে প্রণা দিয়ে ইন্দ্র কেনে নাশ হয়ে যায় অনেক কষ্ট পেয়েছে যাও ঋষির বাণীটাকে পাল্টে তখন ওই পূর্ণাহতি দিতে যাচ্ছেন তখন ইন্দ্র সত্য বিপর্যস্তের কাছে গোলমাল হয়ে গেল ইন্দ্র নাশ ইন্দ্রকে নাশ করবে এইরূপ সন্তান হোক না হয়ে অর্থটা হয়ে গেল ইন্দ্র যাকে নাশ করিবে অর্থ হয়ে গেল বৃত্তাসুরকে ইন্দ্র নাশ করবে সুতরাং এ হচ্ছে অমৃতের মাদকতা এই জন্যই এখানে মাদকতা শব্দটি স্বামীপাদ দিচ্ছে মল্লের নৈব এবং গুদম তত্তুমা মা রকম শব্দ দিয়েছে এইরূপ স্বর্গীয় অমৃত আচ্ছা মুখ্যামৃত ওটি তো আছে ওটি তো সব পাপ তাপকে নাশ করে থাকে বলে না তার মধ্যে মুক্তি বাঞ্ছা কৈতব প্রধান যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান ধর্ম অর্থ কাম চারটাকে কৈতব বলা হচ্ছে তার মধ্যে মুক্তি মানুষকে প্রধান স্থান দেওয়া হচ্ছে ধর্ম প্রচিত সুতরাং মুখ্য অমৃত আর এই স্বর্গের অমৃত এই রূপ কর্ম সাপম নয় মুক্ত পুরুষকে আবার আসতে হয় অচিন্ত শক্তি ভগবানের চরণে অপরাধ করে তাহলে কামনা বাসনার বীজ থেকেই যায় উপরে উপরে দেখা গেল গেল বটে কামনা আছে তো মুক্তি কামনা একটা সুতরাং জীবন মুক্তাপি জানতি বন্ধন জন্মকর্ম ভি জন্মকর্মের বন্ধন আবার জীবন মুক্তের হয় এটা বুঝতে হবে সুতরাং এই তার থেকে শ্রেষ্ঠ দুটি অমৃতের থেকে তারপরে বললেন শ্রবণ মঙ্গলং সাইপাদ লিখছেন শ্রবণ মঙ্গলং শ্রবণ মাত্রেন মঙ্গল প্রদম তত্ত্ব অনুষ্ঠান অনুষ্ঠান আপেক্ষা উনি ওই দুইটি অমৃতের সঙ্গে বিলক্ষণতাটিকে ছাড়ে প্রত্যেকটাই দৃষ্টান্ত শ্রবণমাত্রের মঙ্গল প্রথম কানি গেল না মঙ্গল কি মঙ্গল মঙ্গল তো অনেক প্রকার নাই মঙ্গল মঙ্গল আনাম পরম মঙ্গল আমাদের শ্রী প্রাচীন শ্রী নিমিরাজা জিজ্ঞাসা করেছিলেন নবযোগিন্দ্রের কাছে মঙ্গল বললেন না বললেন আত্যন্তিক ক্ষেম মঙ্গল কি তাই মঙ্গল শুধু বললেন আমরা যাকে মঙ্গল বলে বুঝি সে মঙ্গলের কথা এখানে বলা হচ্ছে এই টাকা পয়সা অর্থ সম্পদ জাগতিক নশ্বর বস্তু সে মঙ্গলের কথা এখানে বলা হয় শ্রবণ মাত্রেন মঙ্গল কথা মৃত যখন তো এ তো অমর করবে প্রথমেই বলা হয়েছে যে কোনো মর্ত বস্তু এ দেবে না অমরত্বের আসনেই স্থাপন করবে শ্রবণ মাত্রেন কানে গেল না হয়ে গেল আরে কানে যাওয়া তার তো অনেক বড় কথা ভাগবতের প্রথমে আছে সদ্য হৃদ্য বরুদ ধতেত্র কৃতিভি শুশ্রুসুভি তৎক্ষণা শুশ্রূষুভি নতুসত্রিভি এখনো শোনেননি শোনার ইচ্ছা করেছে যদি সুযোগ হতো আজ ভাগবত কথা শুনতে যেতাম মনে করলেন আপনি কিন্তু যে সময় ভাগবত কথা হবে সেই সময় আপনার এমন একটা কাজ পড়লো যে আপনি সেইখানে যেতে পারলেন না শোনা হলো না ওই যে ইচ্ছাটা করেছিলেন তার মূল্য দিচ্ছেন ভাগবতের প্রথমেই উপক্রম নামক যে শাস্ত্র তাৎপর্য নির্ণয় তাতে কি লিখছেন শ্রবণ ইচ্ছাকারী মাত্রে হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান সদ্য তৎক্ষণাৎ ভগবান হৃদয় অবরুদ্ধ ঠিক শ্রীজীব গ্রন্থচন্দ্রটিকায় লিখছেন যে যখন ইচ্ছা করলেন তিনি শোনার তখনই অবরুদ্ধ হয়ে গেলেন ভগবান সবসময় তাহলে থাকছেন না যে সময়ে শোনার ইচ্ছা করলেন সেই সময় এলেন অবরুদ্ধ হয়ে গেলেন আর তারপরে যখন অন্য ইচ্ছা এলো তখন চলে গেলেন বলে না তৎক্ষণাৎ আরব্ধ সেই সময় থেকে শুরু করে এবং অনন্ত জন্ম থাকবে কোন সময়ের জন্য সেই হৃদয়কে আর ছাড়বে শ্রবণের ইচ্ছার এত শক্তি যদি কেউ বলেন যে এইরূপ তাহলে এইরূপ প্রভাব মানে ভাগবতের প্রভাব এর অক্ষরের প্রভাব এর শক্তি মন্ত্র শক্তির মতো ভগবানকে টেনে এনে শ্রবণের ছাকার হৃদয়ে বসিয়ে দেবে শ্রবণের কথা আর কি আছে তৎক্ষণাৎ তার সর্বদেই বলে লিখেছে গোস্বাইপাদ আমাদের শ্রী সনাতন গোস্বাইপাদ কত প্রকার যে ব্যাখ্যা করেছেন ওই খনম পথ খনম ওই যে লিখলেন সদ্য হৃদ্য বরুদ্ধতে পৃথিবী শুশ্রূষুবি পথ খনাত ওই পথ খনাত শব্দটাকে নিয়ে কত প্রকার ব্যাখ্যা করেছেন বললেন খন শব্দের একটা অর্থ কি জানেন উৎসব বললেন যেমন উৎসবের খবর পেলে আমরা ছুটে যাই আনন্দে আত্মহারা হয়ে গোবিন্দ শ্রবণের ছাকার হৃদয়ে সেরকম আত্মহারা হয়ে ছুটে আসছে ওখানে যেন উৎসব আছে একটা কিছু আনন্দময় ব্যাপার এই জন্য খনং বলে তৎক্ষণাৎ শব্দ মানে তাহলে চিন্তা করে দেখুন এই কথা শ্রবণের প্রভাব ভাগবতের প্রথমেই কিভাবে পড়ছে অনেকে মনে চিন্তা করেন মহারাজ সব তো ঠিক এত শ্রমণের শ্রমণের যদি শ্রমণের ইচ্ছারই যদি এত মূল্য হতো তাহলে ভাগবত কথা সবাই শুনতেন না কেন বলে এই জন্যই বলা হলো পৃথিবী ইচ্ছা শ্রবণ ইচ্ছাটার একটা দাম দেওয়া হচ্ছে শ্রবণের কথা দূরে থাক বললেন সেই প্রকার পুণ্য না থাকলে শ্রবণের ইচ্ছা জাগবেই শ্রবণের ইচ্ছাকে একটা আসন দেওয়া হবে কেউ কেউ বলেন সে তো ঠিক কিন্তু শুনছি বেরিয়ে যাচ্ছে এক কানে শুনি এক কানে বের হয়ে যায় ফল তো কিছু হয় না মনেও থাকে না কিছু মনে রাখতে পারি না ভজন সাধনের দিকে মন যায় না কিচ্ছু হয় না শোনা মাত্র শ্বাস আর আপনারা এত মহিমা বলছেন ভগবান হৃদয়ে বসে যাচ্ছে মহাজন বলেন কে বলল আপনাকে যে ওটা এক কানে আসছে এক কানে বেরোচ্ছে কে বলছে বললো কে ও কখনো বেরোবার জিনিস নয় বেরোয় না ও তো বলাই হচ্ছে শূন্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন পুণ্য শ্রবণ কীর্তনটা পুণ্যময় বস্তু হৃদয়ে যাবেই হৃদন্তস্ত ই অবশ্য যাও এই যে শ্রবণের সময়ে মনে যোগ না হলে তো শ্রবণ হবে না তা আপনি যে মনে যোগটি রেখেছেন যে কি বলছে এই হরি কথায় তো ওই তো ভিতরে গেল যাচ্ছে না কে বললোটাকে ও যাবেই কখনো এক কানে এসে এক কানে বেরোয় না ভিতরে যাবে তার দৃষ্টান্ত কি জানেন যখন ওই সনকাদি মুনিগণ বৈকুণ্ঠে গেলেন আর নারায়ণী চরণ তুলসীর আগ্রার নাসানন্দে প্রবিষ্ট হলো সেখানে একটা কথা আছে অন্তর্গত সবিবেরণ চকারতি সাং সংখব অক্ষরজ সাং অভিচিত্ত তন্ন তারা অক্ষরজ সাং ব্রহ্মানন্দ সেবী কিন্তু ওই গোবিন্দের চরণর্পিত তুলসীর ঘ্রাণ নাসানন্দে প্রবিষ্ট হওয়া মাত্র দেহ পুলকিত হলো ও অশ্রু বইল অক্ষরদূষণ তারা সেখানে ব্যাখ্যাকার লিখছেন যখন গন্ধ আসছে চিন্ময় গন্ধ আমরা তো পাই না তুলসীরা তো গন্ধ কৃষ্ণনাথ চক্রবর্তী পাদ বললেন এখানে ভোগী লোকে তাকে ভোগ করবে এই জন্য তুলসী তার গন্ধকে রুদ্ধ করে রেখেছে কিন্তু তুলসীর যে সদ্গন্ধ আছে সুগন্ধ পারিজাত আদি কোনো কুসুমের এরকম গন্ধ নাই কিন্তু বৈকুণ্ঠে ওটা রোধ করার দরকার নেই ওখানে সবাই তুলসীর মহিমা জানেন কিন্তু এখানে রোধ করে রেখেছেন গোবিন্দ সেবা ছাড়া যেন তার যেন আর অন্য কাজ না হয় আর এখনই ওই সৌরভ যদি প্রকাশ করেন তাহলে ভোগী লোকে ভোগ করবে এই জন্য রোধ করে রেখেছেন যখন সেই গন্ধ নাসারন্ধে প্রবিষ্ট হচ্ছে তখন গন্ধ বলছে কি বলছে যে তোমরা যে দুটি আমার দুজন এখানে দ্বার রক্ষী ছিল তাদেরকে অভিশাপ দিয়ে যেমন ঢুকলে সেই প্রকার তোমাদের দুইটি নাসারন্দ্রে ছিদ্রে যে ব্রহ্মানন্দকে তোমরা দুইজন রক্ষী রেখেছো ওদিকে অভিশপ্ত করে আমরা প্রতিভবিত তার কারণ বলে না আমাদের গর্ত ব্রহ্মানন্দের জায়গা বটে ইন্দ্রিয়গুলি হিসি কেন হিসিকেশ সেবন ভক্তি ইন্দ্রিয়গুলি ভগবান দিয়েছেন ভজনের জন্য না ব্রহ্মানন্দের জন্য দিয়েছেন যে কিছু নাশায় আঘ্রাণ করবে না তাহলে বিকাশ সৃষ্টি কিন্তু এই যে ব্রহ্মানন্দকে পাহারা রেখেছ প্রাকৃত গন্ধ আসতে দিচ্ছ না এর মধ্যে কিন্তু আমাদের গর্ত সবিবরে ন ভিতরে ঢুকে গেল সুতরাং শ্রবণ মঙ্গলম কথা যখন হচ্ছে তখন ও হরি কথা নিজের গর্তটা পেয়ে ছাড়বে কেন ভিতরে যেতে ও নিজের গর্ত যখন পেল তখন কেন ছেড়ে দেবে ও ভিতরে যে হৃদয়কে পরিষ্কার করবে ও কাজই হচ্ছে আমার শ্রী গুরু পাদ পদ্ম একটা দৃষ্টান্ত দিতেন এই জায়গায় হ্যাঁ, উনি বলতেন দেখো বর্ষাকাল ছোট ছোট নদীতে বন্যা আস বর্ষা শেষ হয়ে গেল বন্যার জল চলে গেল কিন্তু সারা বছর সেই নদীর গর্ভে একটা দাগ কেটে দিয়ে যায় সবসময় দেখা যায় বললেন সেই প্রকার ওই যে হরিকথার প্লাবন ঢুকলো কর্ণদার দিয়ে আর তারপরে হরিকথা বন্ধ হলো তখন তিনি মনে করলেন যে আবার বিষয়ে সাগরে ঝাঁপ দিনা বোধহয় চলে গেল কিন্তু ভক্তি রেখা টেনে চলে গেল যাবে না যাওয়ার জিনিস নয় শ্রবণ বলতে শ্রবণ মাত্রে হরিকথা আর আমাদের বললেন অর্থ মঙ্গলম কি বললেন সর্বার্থ মঙ্গল শব্দের ব্যাখ্যা করছেন দেখুন তত্ত্ব সর্বার্থ সাধক মানে কি বললেন যে তপ্ত জীবনং করি কলম সাপহম শ্রীমদাততং সব সাধক সর্বার্থ সাধক শ্রমণ মাত্রে ব্যাখ্যা লিখছেন কিমুত অর্থ ন আর যিনি আস্বাদনের সঙ্গে শুনছেন শ্রবণ করে অর্থ বিচার করছেন তাতে যে হবে তার আর ফল বাকি এখানে দিচ্ছে আমাদের স্বামীপাদ বললেন স্বর্গীয় অমৃত তার কথা যদি আপনি শুনেন তা আপনার স্বাদ লাগবে লাগবে স্বর্গীয় অমৃত আছে তার কথা যদি আপনি শুনেন তো কান মিষ্টি লাগবে কিচ্ছু মক্ষামৃতের কথা শুনলেও কিচ্ছু হবে এই গোবিন্দের কথামৃতেরই ভাব শ্রবণ মাত্রে মঙ্গলপ্রদ কিমত অর্থ বিচারে নয় যারা অর্থ বিচার করছেন ধারণা করছেন যারা বিশ্লেষণ করেন যারা এইগুলিকে চিন্তা করেন যারা যারা মনের মনে করে রাখেন লিপিবদ্ধ করেন অন্তরে স্থান দেন তারা অনেক উচ্চকুটি কথা বলারই সুতরাং এই জন্যই শ্রবণ মঙ্গলম তারপর শ্রীমৎ আতকম এবং ভূমিগৃহী যে পুরীরাজনা এই অংশের পাখ্যা শ্রী শ্রী গোপীনাথের তাহলে আগামীকাল আবার साकं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये गोविन्दाजना সর্ববেদান্ত সার শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধে সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাজ गोपी गीति नामक एक अध्याय नवम संख्यक श्लोके रास वक्ता भगवान श्रीपाद बादराणी विरह कातरा ब्रज सुंदरी गुणी रुक्ति कृष्ण कथा महिमा निरूपण करते गए बोलें तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति भूरिदायनः हे प्राणवल्लभ प्रमाण कथामृतो সন্তপ্ত জনির জীবনপ্রদ মহাকবিগণ কর্তৃক তোমারই কথামৃত সংস্কৃত এবং কর্মসাপন পাপ তাপ কর্ম বিনাশকারী শ্রবণ মঙ্গলম শ্রবণ মাত্রে মঙ্গলপ্রদ এবং শ্রীমাত অর্থাৎ সর্বোৎকৃষ্ট আততং সর্বত্র বিস্তৃত যে জনা গৃহন্তি তে ভুবি ভুরিদা যে সকল ভাগ্যবান মানব তোমারই কথামৃত বিশ্বে বিতরণ করেন তারা জগতের ভুরিদাতা আমরা গত তিন দিন এই শ্লোকের বাক্যা মাধুরী আস্বাদন করেছি আমাদের পরম পূজ্য পাদ ভাগবতীর আদি টিকাকার ছিল স্বামীচরণ এবং বৈষ্ণব কৌশনী টিকার আশ্রয় এই যাবৎ আমরা শ্রবণ মঙ্গলম পর্যন্ত আস্বাদন করেছি কাল সাক্ষাৎ মহাভাবতী ব্রজসুন্দরীগণের শ্রীমুখে এই সাধ্য এবং সাধন স্বরূপ শ্রী হরিকথা রসের মহিমা এই জন্য স্বামী পাদ এবং আমাদের আচার্য পাদ শ্লোকটিকে বিশেষ রূপে আস্বাদন করেছেন তাদের অধরামৃত আস্বাদনের অবশেষই হচ্ছে আমাদের की শ্রবণ মঙ্গলম শব্দে স্বামীপাদ এবং স্বামীপাদ ব্যাখ্যা করলেন শ্রবণ মাতৃ মঙ্গলপ্রদ আর যদি অর্থ বিচার করা যায় তাহলে যে মঙ্গলপ্রদ হবে এ তো আর কোথায় নেই স্বামীপাদ বললেন কিন্তু স্বর্গীয় অমৃত বা মক্ষামৃত যে আছে উনি কথা শুনলে কখনোই কাজ দেয় না তত্ত্ব অনুষ্ঠানাপেক্ষম অনুষ্ঠান করতে হয় অর্থাৎ যার যজ্ঞের অনুষ্ঠান করে তবু এই দেহ থাকতে হবে না মৃত্যুর পর দেবভোগ্য অমৃত স্বর্গে দেবতা হয়ে জন্মালে তবে লাভ সুতরাং স্বর্গের অমৃতের কথা শুনলেই যা সাধন হলো তা এই জন্য বলল অনুষ্ঠান ও সাপেক্ষ তেমনি এই যে এও কিন্তু সাধন ভজনের দ্বারা অর্জন করে নিতে হয় জ্ঞানীগণকে বহু কষ্টবহুল সাধন ভক্তি যা সিদ্ধি সেইটি সাধন জগতে নেবে কিন্তু জ্ঞান যোগাদির এইরূপ নয় তাতে সাধন আলাদা সিদ্ধি আলাদা বহু কৃচ্ছমা কঠোর সাধনার পর যখন যোগী জ্ঞানী সিদ্ধি লাভ করেন তখন মক্ষামৃত তাদের আস্বাদিত হয় কিন্তু সাধনায় তো কোনো রস নেই আমাদের কথামৃত কিন্তু সেই রূপ নয় সাধনাই রসে কারণ যে সিদ্ধি সেই সাধনা হয়ে নেমে এসেছে এই জন্য আস্বাদনের আরম্ভ আস্বাদনে প্রাপ্তি আস্বাদন এখানেও সেখানে সেখানেও কথামৃতের আস্বাদন এখানেও সেই কথা আমাদের আস্বাদন সাধনে সাধনে একটু তরল সিদ্ধিতে সান্দ্র ব্রজসুন্দরীগণ আস্বাদন যারা প্রেম রাজ্যে চরম কক্ষায় হ্যাঁ, মুক্তি সাধনার এইটি হচ্ছে বৈশিষ্ট্য অন্য সাধনের থেকে এই জন্য স্বামীপাদ বললেন শ্রবণ মাত্রে মঙ্গলপ্রদ কিন্তু স্বর্গের অমৃত বা মক্ষামৃত নয় সেগুলি অনুষ্ঠান সাধন আর শুনলেই আর সাধন আরম্ভ হয়ে গেল তারপরে বললেন শ্রীমত শ্রীমত শব্দের ব্যাখ্যায় আমাদের ছিল স্বামীপাদ বললেন শ্রীমত সুশান্তম তত্ত্ব মাদকম শ্রীমত বলতে শান্ত সুশান্ত অর্থাৎ এই কথামৃতের কোন প্রকার মাদকতা নেই যারা অমৃত আস্বাদন করেন তাদের হৃদয় শান্ত হয়ে যায় কৃষ্ণ ভক্ত নিষ্কাম শান্ত বিনয় দৈন্যাদি গুণে ভূষিত হয়ে থাকেন কোনো উত্তেজনা নেই অভিমান অহংকার নেই ধীরে ধীরে দেখতে দেখতে কথামৃত সেবনকারী শ্রীমন মহাপ্রভু সেই তৃণাদপি শুনি চেন তৌরিব ইত্যাদি শ্লোক লাভ করে থাকেন তখন বৈষ্ণব শরীরে অদ্দেষ্টা মৈত্র করুণ এব নির্মম নিরহংকার সম সুখ দুঃখক্ষমী সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জর্পিত মনোবুদ্ধের যমদ ভক্ত প্রিয় এই সমস্ত শান্ত গুণগুলি হৃদয়কে এসে আশ্রয় করে সুতরাং কোন উত্তেজনা আর স্বর্গের অমৃত বললেন সে তো চরম উত্তেজনাপূর্ণ তত্ত্ব মাদকম স্বর্গের অমৃত মাদকতা আনন করে গতকাল আমরা ইন্দ্রের কথা বলেছি ব্রহ্ম হত্যা গুরু হত্যা পাপ এত অভিমান এত মাদকতা আনন করে স্বর্গের অমৃত সব ভুলিয়ে দেয় ভগবানকে পর্যন্ত চিনতে দেয় না দেখুন যখন দেবকী গর্ভগতে ভগবান দেবকীর গর্ভে অবস্থান করেন তখন ব্রহ্মাদি দেবগণ সব এসে স্তুতি করেছেন স্বর্গের দেবতাও ছিলেন তার সঙ্গে দেবকী গর্ভগত ভগবান আসছেন বিশ্ব কল্যাণের জন্য কত স্তব শ্রুতি করলেন কিন্তু সেই অমৃতের এমন মাদকতা আবার যখন ভগবান কৃপা করে তার উপরে ইন্দ্রজাগ খণ্ডন করে গোবর্ধন জাগের প্রবর্তন করলেন সেটা তো গোবিন্দের তার উপরে দয়া কারণ ভগবান মনে করলেন যে সে তো ঐশ্বর্য মধ্যে মত্ত আরে আমি এসেছি সাক্ষাৎ দেবকীর গর্ভে আমাকে স্তব করেছে এখানে যখন অসুরাদি নিধন হচ্ছে তখন পুষ্পবৃষ্টিও করছে ভগবান রক্ষা করো তুমি অবতীর্ণ হয়ে আমাদের ধন্য করলেও বলছে আবার আমার বাবা বা যে সকল ব্রজবাসী আমারও আরাধ্য তাদের পুজো নিচ্ছে তাহলে মাদকতাটা দেখুন সেই অমৃতের কথা তাদের পুজো নিতে বাড়ছে না এই অপরাধে দাঁড়াবে কোথায় সুতরাং সেটিকে বাদ দিয়ে গোবর্ধন সেবা শ্রীরাজের সেবা প্রবর্তন করলেন জগতের কল্যাণের জন্য তার ভালোই করলেন কিন্তু এই অমৃতের এমনি মাদকতাও রেগে গেল ভয়ঙ্কর পাপ সে উৎপাদের আর অন্ত নেই ভগবানের উপরে চিন্ময় ভামের উপরে সব প্রজাবাসীর উপরে গোবিন্দ তাও কৃপা করলেন ইচ্ছা করলে তাকে স্বর্গরাজ্যের থেকে বিচ্ছিত করে দিতে পারতেন কিন্তু করেন সমুদ্রের মতো গম্ভীর ভালোই করলো আমার একটা লীলা অনুষ্ঠান হবে গিরিরাজকে ধারণ করলেন সব প্রজাবাসীকে সাত দিন এই জায়গায় পেয়ে আনন্দ সাগরে ফাঁসলেন তারপর এসে স্তব করলো বলে দিলেন বললেন যাও সাধিকারে থেকে স্বর্গরাজ্য পালন করো এরূপ আর করবে না সব জেনে গেল এখান থেকে কিন্তু এমনি অমৃতের মালকরা আবার পারিজা ধরনের যুদ্ধ করলো সেই ভগবানের সঙ্গে বারবার সুতরাং এই স্বর্গীয় অমৃতের মাদকতা এই জন্য বললেন তত্ত্ব মাদকম আর মুক্তির অমৃতের মাদকতা বা অভিমানকে উল্লেখ করতে গিয়ে আমাদের ভাগবতে ব্যাসমুনি বললেন ব্রহ্মাদি বিমুক্ত যে সকল জ্ঞানী তোমার ভক্তিকে অবলম্বন করে আর জ্ঞানের সাধনা করেন তাদের বুদ্ধিটি ভালো তারা নিরভিমান হন ভক্তিত্ব হবে তারা মুক্তি লাভ করে থাকে কিন্তু যারা ভক্তি সহায়তা গ্রহণ না করেন আর কেবল জ্ঞানকে অবলম্বন করেন তারা তো বিমুক্ত মানি অভিমানী তারা বরং দেবর দেবতার

দুইটাই একসঙ্গে বসিয়ে দিয়েছেন দুইটি কথা বললেন ছিলাম তো একদিন রাজার আসনে সম্মানিত